السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد قال الإمام ابن حجر أسقلاني رحمة الله عليه في كتابه بلوغ المرام من أدلة الأحكام وعن عبد الله بن أبي بكر رحمه الله أن في الكتاب الذي كتبه رسول الله صلى الله عليه وسلم لعمر بن حزم ألا يمس القرآن إلا طاهر راه مالك مرسلا وصله النسائي وابن حبان وهو معلول পৃষ্টিভি বাংলার পক্ষ থেকে সম্মানিত সুধী দর্শক আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম আপনাদেরকে পৃষ্টি বাংলার নিয়মিত ধারাবাহিক দর্শে হাদিস যে দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন এবং কোরআন সুন্নার আলোকে আমাদের যে পৃষ্টি বাংলার ধারাবাহিক আলোচনা শুনবেন জানবেন এটাই আমাদের আশা প্রত্যাশা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের হাদিসের আলোকে আমরা যে জীবন গড়ব আমাদের বিভিন্ন বিধান মাসলা মাসাইল আহকাম আমরা জানব এটা তো আমাদের দিনই দায়িত্ব কর্তব্য এটা আমাদের জন্য ফরজা আইন যে কথা আমরা এটি পূর্বে আপনাদেরকে জানিয়ে এসেছি আসুন উজু ভঙ্গের পর্বে বা উজু কি করলে নষ্ট হয় এ পর্বে একটি হাদিস বর্ণনা করেছেন ইবনে হাজার আসকার রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আবদুল্লাহ ইবিন আবি বাকর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যেই কিতাবটি বা যেই সহিফাটি আল্লাহ নবী আলিসালাম আমরুবন হাজমের জন্যে লিখে দিয়েছিলেন তার মধ্যে একটা কথা ছিল আল্লাহ কোরআন তহের কোরআন কোন অপবিত্র অবস্থা থাকা ব্যক্তি স্পর্শ করবে না বরং যে পবিত্র সে ব্যক্তি এই কোরআন স্পর্শ করবে এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোরআন পাঠক কোরআন যখন তেলাওয়াত করতে চাইবেন তখন কোরআন মুখস্থ পড়ার জন্যে উজু অবস্থায় পড়া উত্তম কিন্তু উজু ছাড়াও কোরআন তেলাওয়াত করা জায়েজ রয়েছে এ হাদিসটি ইমাম মালিক মুরসাল হিসাবে বর্ণনা করেছেন মুরসাল বলা হয় যে তাবেই অর্থাৎ সাহাবির ছাত্র যিনি সাহাবির থেকে হাদিস শুনেছেন তিনি সাহাবির নামকে বিলুপ্ত করে দিয়ে সরাসরি বলেন যে আল্লাহর নই বলেছেন বা করেছেন বা দেখেছি ইত্যাদি তো যদি সাহাবিকে বাদ দিয়ে কোনো তাবেই সরাসরি রাসুলের কোনো কথা বা কাজ বাণী বা তাকরির সমর্থন বর্ণনা করেন এটাকে মুরসাল হাদিস বলা হয় আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত তবে মনে রাখতে হবে এই হাদিসটি ইমাম নাসাই এবং ইমাম ইবনে হেব্বান মারফু অর্থাৎ রাসুল সাল্লামের এবং তাবির মধ্যখানে সাহাবিকে সহ বর্ণনা করেছেন ইমাম হাজার রহমতুল্লাহ বলেন যে মাল রথের মধ্যে কিছু ইল্লাদ বা দোস্ত্রুটি রয়েছে আসলে ইমাম হাজার আসকর রহমতুল্লাহ আলাই তিনি মনে করেছে যে হাদিসটি বর্ণনা করেছেন সোলাইমান বিন দাউদ আলিয়ামানি সোলাইমান বিন দাউদ আলিয়ামানি যদি ধরে নেওয়া যায় সবার নিকটে সে কিন্তু একজন দুর্বল বর্ণাকারী মাত্র পরিত্যাজ্য ব্যক্তি যার হাদিস গ্রহণযোগ্য নয় কিন্তু অরিজিনালি এই সুলাইমান বিন দাউদ আল ইয়ামানি কিন্তু এই হাদিস বর্ণনা করেন নাই বরং সুলাইমান বিন দাউদ আল খাউলানি এই হাদিসটি বর্ণনা করেছেন আর সুলাইমান বিন দাউদ আল খাউলানি উনি কিন্তু বিশ্বস্ত বর্ণাকারী যা ইমাম মহাদ্দেসিন গুণ তার প্রশংসা করেছেন এক্ষেত্রে আমরা বলবো যে যারা মনে করে নিয়েছে যে বর্ণাকারী সোলাইমিন দাউদ আল ইয়ামানি তাদের কাছে হাদিসটি দুর্বল মনে করেছেন কিন্তু আসলে এই হাদিসটি কিন্তু সোলাইমান ইবনে দাউদ আল খাউলানি বর্ণনা করেছেন আর তখন কিন্তু হাদিসটি সই হিসেবে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল তবে উজু ছাড়া কোরআন পড়া তেলাওয়াত করা জায়জ রয়েছে এরপরের হাদিস আমরা সামনে যাই ইমাম ইবনে হাজার আসকান রহমতুল্লাহ বলেন وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি রাওয়াহু মুসলিম ওয়া আল্লাকাহুল বুখারী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্ব অবস্থাতে আল্লাহর জিকির করতেন আল্লাহকে স্মরণ করতেন তাহলে কোরআন তেলাওয়াত হতে পারে সেটা সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকফরুল্লাহ এগুলি হতে পারে হাউলা সাধারণ জিকির অথবা কোনো খাস নির্দিষ্ট জিকির এই সমস্ত জিকির আজকার করার জন্য উজু শর্ত না কারণ আল্লাহ নবী আলিসালাম তিনি মানবীয় গুণে গুণান্বিত ছিলেন তারও উজু ভঙ্গ হতো নষ্ট হতো তাহলে সব সময় জিকির করতেন এর মানে এটাই আমরা বুঝলাম যে জিকির করার জন্যে উজু শর্ত নয় উজু শর্ত আমরা বলেছি এর আগে যে সালাত আদায় করার জন্য এবং কাবা ঘরের তফ করার জন্য উজু শর্ত এছাড়া অন্য কোনো কারণে উজু শর্ত নয় এটা আমরা বুঝতে পারলাম ইমাম মুসলিম এই হাদিসটিকে বর্ণনা করেছেন আর ইমাম বুখারি হাদিসটিকে তালিক অর্থাৎ সাহাবা বর্ণাকারীদের নাম বিলুপ্ত করে দিয়ে সরাসরি এই হাদিসটা মতন বা এর মূল শব্দগুলিকে উল্লেখ করেছেন আমরা জানতে পারলাম এ হাদিসটি সহি এবং এর দ্বারা আমরা যেন না মনে করি যে রাসুলের প্রতি দুরুদ পাঠ করতে হলে এটা একটা জিকির সোন আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আস্তাকফরুল্লাহ বিশেষ করে মা বোনদের যখন মাসিক পিরিয়ড চলে অথবা যখন বাচ্চা প্রসবের পরে যখন তাদের নেফাজ চলে তখন এই মুহূর্তগুলি নামাজ পড়া যাবে না কোরআন পড়া যাবে প্রিয়জনে বা শিখা বা শিখানোর ক্ষেত্রে আমরা এর আগেও বলেছি যে কোরআন পড়া যাবে কিনা নারীদের স্পেশাল সেই নির্দিষ্ট সময়ে এ ব্যাপারে যদিও তিনটি মত এসেছে যে না স্পর্শ পড়া যাবে না কেউ বলেছেন পড়া যাবে আবার কেউ বলেছেন প্রয়োজন ক্ষেত্রে পড়া যাবে আমরা বলেছিলাম নার ক্ষেত্রে কোন সহি দলিল আমাদের কাছে নেই তাহলে আসল তো হলো পড়া যাবে এজন্য আমরা বলবো যে প্রিয়জনে ছাত্রী বা শিক্ষিকা বা ভুলে যাওয়ার ভয় আছে বা বিশেষ রমজান মাসে পড়তে পারে জায়েজ আছে এবং এটাই সঠিক মত বলে আমরা আপনাদের কাছে পেশ করতে চাই সঠিকটা আমাদেরকে জানারও চেষ্টা করতে হবে মানুষের শরীরের রক্ত যদি প্রবাহিত হয় বের হয় তাহলে কি উজু ভঙ্গ হবে না হবে না এটা আমাদের মাসালা জানতে হবে মনে রাখতে হবে যে মানুষের শরীরের পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে সেটা উজু ভঙ্গের কারণ সবাই একমত অন্য কোন স্থান দিয়ে রক্ত প্রবাহিত হলে উজুভঙ্গ হবে না হবে না দুই ধরনের মত থাকলেও সঠিক যেটা মত সেটা হলো উজুভঙ্গ হবে না কারণ ভঙ্গ হলে ভঙ্গ যে হবে বা উজু নষ্ট হওয়ার কারণ এর সপক্ষে কোনো সহি বিশুদ্ধ আমাদের কাছে দলিল নেই এরপরে আরো একটা কথা মনে রাখতে হবে সাহাবা ইকরাম রাজি আল্লাহ নহম যুদ্ধক্ষেত্রে জাহাদ করতে যেতেন তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হতো তারা ওই অবস্থার উজু দিয়ে নামাজ পড়তেন আদা করতেন তারা নতুন করে উজু করেছেন এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই বরং সেই উজু দিয়েই তারা নামাজ আদা করেছেন বন্ধুগণ আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে অশান্তিতে ছিল কে জাগিয়েছে নিজ আলো দিয়ে যাতে মানবতার সুরক্ষাকে সম্ভব করা যায় এখন আবার তাঁর বিধানের কেন দরকার সে কে সেটা কি নিশ্চয়ই আল কোরআন পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল আল কোরআনের আলো দেখুন প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে তাড়াতাড়ি শেখ হাসিম মাদানী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে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 ছোট্ট বিরতির পরে সম্মানিত দর্শক মন্ডলী আবার আপনার কাছে ফিরে এসেছি দার্সে হাদিস নিয়ে মানুষের শরীরের রক্ত যদি প্রবাহিত হয় বের হয় তাহলে কি উজু ভঙ্গ হবে না হবে না এটা আমাদের মাসালা জানতে হবে মনে রাখতে হবে যে মানুষের শরীরের পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে সেটা উজু ভঙ্গের কারণ সবাই একমত অন্য কোন স্থান দিয়ে রক্ত প্রবাহিত হলে উজুভঙ্গ হবে না হবে না দুই ধরনের মত থাকলেও সঠিক যেটা মত সেটা হলো উজুভঙ্গ হবে না কারণ ভঙ্গ হলে ভঙ্গ যে হবে বা উজু নষ্ট হওয়ার কারণ এর সপক্ষে কোনো সহি বিশুদ্ধ আমাদের কাছে দলিল নেই এরপরে আরো একটা কথা মনে রাখতে হবে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালাহম যুদ্ধক্ষেত্রে জাহাদ করতে যেতেন তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হতো তারা ওই অবস্থার উজু দিয়ে নামাজ পড়তেন আদা করতেন তারা নতুন করে উজু করেছেন এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই বরং সেই উজু দিয়েই তারা নামাজ আদা করেছেন ইমাম আহমদুল হাম্বাল রহমতুল্লাহ আলাইকে যখন প্রহার করা হল কোরআন সৃষ্টি না আল্লাহর গুণ সিফাত যখন তিনি বললেন যেহেতু কোরআন আল্লাহর বাণী এটা আল্লাহর সৃষ্টি হতে পারে না বরং এটা আল্লাহর একটা গুণ সে মুহূর্তে তাকে তার বিরোধী দলরা রাজাবাদশাদের কাছে তার বিরুদ্ধে প্রতারণা করে এবং কুপ্রচারণা করে তাকে যে মারার প্রহার করার এক কু ব্যবস্থা করেছিল সেই প্রহার খাওয়ার পরে ইমাম আহমদ হাম্বালের সমস্ত শরীর দিয়ে রক্ত যখন তত্তর করে ঝরতেছিল আর তিনি ওইখান থেকে ছাড়া পেয়ে যখন গিয়ে দুই রাকাত নামাজ পড়লেন তাকে জিজ্ঞেস করা হলো ইমাম আহমদুল হাম্বাল আপনার কি উজু আছে রক্ত যে প্রবাহিত হচ্ছে তিনি বললেন যে যদি সাহাবা ইকরাম রাজিয়াল্লাহ তালা আনহুম তাদের যদি যুদ্ধক্ষেত্রে শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে তাদের উজু যদি নষ্ট না হয় তাহলে আমি আহমদুল হাম্বাল উজু নষ্ট কিভাবে হয় এজন্য আমরা বলবো অন্য কোন স্থান দিয়ে মানুষের শরীরে রক্ত প্রবাহিত হলে সেটা উজু ভঙ্গের কারণ না যারা বলেছেন সে ব্যাপারে কিছু দুর্বল দলিল রয়েছে সঠিক বিশুদ্ধ কোনো দলিল তাদের কাছে নেই এরপর যে আমরা আরো আপনাদের কাছে সামনে নিয়ে যেতে চাই এবার ইমাম হাজার আসকার রহমতুল্লাহ আলাই বলেন وعن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العين وكاء الساهي فإذا نامت العينان استطلق الوكاء راه أحمد الطبراني وزاد ومن نام فليتوضأ وهذه الزيادة في هذا الحديث عند أبي داود من حديث علي دون قوله استطلق الوكاء وفي كلا الإسنادين ضعف এবার আমরা আরো একটু সামনে আপনাদেরকে নিয়ে যাই ইমাম হাজার আসকাই রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান মাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العين بكاء السهي فإذا نامت العينان استطلق الوكاء راه أحمد والطبراني وزاد ومن نام فليتوضأ وهذه الزيادة في هذا الحديث عند أبي داود من حديث علي دون قوله استطلق الوكاء وفي كلا الاسندين ضعف ولأبي داود أيضا عن ابن عباس رضي الله تعالى عنهما مرفوعا إنما الأذو على من نام مستضجعا وفي إسناده ضعف أيضا এই হাদিসগুলিতে এই কয়েকটা বর্ণনা আবু দাউদের এবং আহমাদ তাবরানি যে হাদিসগুলি তিনটি রাবি থেকে বা বর্ণাকারী থেকে বর্ণিত হয়েছে একটা মোয়াবিয়া থেকে একটা আলী রাজিল্লাহ তালাহু থেকে একটা হল আবদুল্লাহ বিন আব্বাস রাজিল্লাহ থেকে এই হাদিসগুলির বর্ণাসূত্র দুর্বল তবে একটা আর একটার কিছুটা দুর্বলতা সারিয়ে দিতে পারে যেটাকে আমলের যোগ্য বলে আমরা ধরিতে পারি আর সেটা হলো এই আল্লাহ নবী আলিসাল্লাম বলেন যে মানুষের চোখ তার গুর্জদ্বারের এটা হচ্ছে একটা বন্ধন যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তার এই বন্ধনটা ঢিল হয়ে যায় আর এর ফলে তার সে রাস্তা দিয়ে বায়ু নিঃসৃত হওয়া হয়ে গেলেও সে নিজের টের না পেয়ে থাকে টের পায় না অতএব কেউ যদি ঘুমে তাহলে বুঝাচ্ছে হাদিসগুলির দ্বারা যে সেটা চিট হয়ে শুয়ে যাক বা ডান কাঁথে বা বাম কাঁথে বিভিন্ন বর্ণা দ্বারা যেটা এসেছে এর দ্বারা বোঝা গেল যে মানুষের ঘুম যখন চলে আসে তখন তার উজু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে কারণ সে তখন টের পায় না কারণ তার রাস্তার বন্ধনটা ঢিল হয়ে যায় মনে রাখতে হবে যে মানুষ ঘুমিয়ে গেলে গভীর ঘুম ঘুমালে তার একটা ভঙ্গের কারণ বটে তবে কথা মনে রাখতে হবে যে হালকা ঘুম হলে উজু ভঙ্গ হবে না কথা আমরা প্রথমেই আলোচনা করে এসেছি হাদিসের আলোকে এবার আমরা আরো সামনে আগিয়ে যাই ওয়ানিবিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ياتي احدكم الشيطان في الصلاه فينفخ في مقعدته فيخيل اليه انه احدث ولم يحدث فاذا وجد ذلك فلا ينصرف حتى يسمع صوتا او يجد ريحا اخرجه البزار واصله في الصحيحين من حديث عبد الله بن زيد ইমাম ইবন হাজাসকান রহমতুল্লাহ আলাই বুলগুল মারাম কিতাবে বলেন যে আল্লাহর নবী আসালাম থেকে আব্দুল ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুমা হাদিস বর্ণনা করেছেন সেখানে বলেছেন আল্লাহর নবী বলেন তোমাদের যখন কেউ সলাৎ আদায় করে শয়তান তখন তার সলাতে ডিস্টার্ব দেওয়ার জন্য তাকে ধোকা দেওয়ার জন্য তার মধ্যে অসা দেওয়ার জন্য হাজির হয়ে যায় তখন করে কি তার গুজদারের মধ্যে পায়খানা রাস্তার মধ্যে সে কি করে ফু দেয় আর ফু দিলে তখন মানুষকে সে ধারণা দেওয়ার চেষ্টা করে অসা দেওয়ার চেষ্টা করে যে বুঝি তোমার কি হয়েছে তোমার হাদাস হয়ে গেছে তোমার বায়ু নিঃসৃত হয়েছে তোমার উজু নষ্ট হয়ে গেছে আল্লাহ নবী আসালাম বলেন এইভাবে যদি অসা কাউরি আসে তাহলে সে যেন ফাইদা ওয়াজাদা রিহান এই ধরনের যদি সন্দেহ হয় কনফার্ম না হয় না হয় দৃঢ় না হতে পারে তাহলে সে যেন নামাজ ছেড়ে নামাজ ছেড়ে যেন বের হয়ে না যায় যতক্ষণ পর্যন্ত সে তা কোনো প্রকার শব্দ বায়ু নিঃসৃত বায়ু বের হওয়ার শব্দ অথবা কোনো গন্ধ না পাবে এই হাদিসটি ইমাম বাজ্জার বর্ণনা করেছেন যার আসলটা বোখারি মুসলিমে আবদুল্লা বিন জায়দ থেকে বর্ণিত হয়েছে যেটি ইতিপূর্বে আমরা আলোচনা করে এসেছি মুসলিম শরীফের বর্ণনায় আবহাওয়া থেকে হাদিসটি অনুরূপ ভাবে বর্ণিত হয়েছে আর হাকেম এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাইদ রাসুলের বাণী হিসাবে সেখানে বলেছে ইদা যা আহাদুকুম শৈতান ফকাল ইন্নাকা যদি তখন তোমাদের কেউ নামাজরত অবস্থায় শৈতান তার কাছে আসবে এবং বলবে যে তুমি তো হাদাস করে ফেলেছ তোমার তো উজু নষ্ট হয়ে গেছে তোমার তো বায়ু বের হয়ে গেছে ফালিয়াকুল তখন নামাজি যেন বলে ইন্নাকা কাজাব শয়তান তুমি মিথ্যা বলতেছ জোরে করে বলবে না শয়তান তুই মিথ্যা বলছো বরং মনে মনে বলবে শয়তান তুমি মিথ্যা বলছ আর এটাই হবে আপনার শৈতানের অসা থেকে বাঁচার একটা উপায় বরং অন্য অন্য হাদিসে আছে শয়তান যখন এইভাবে অসা দেয় কয় রাকাত নামাজ পড়লে এক শয়তান আছে খানজিব যে নামাজের মধ্যে ডিস্টার্ব করে আর একজন ওয়ালহান যে উজুর মধ্যে ডিস্টার্ব করে তোমার উজু গেছে গা তোমার উজু নষ্ট হয়েছে তোমার বুঝি বায়ু বের হয়েছে তোমার যখন পেটে গুড় করে শব্দ হয় মনে হয় এই তো মনে হয় গ্যাস তোমার বের হয়ে গেল এই ধরনের শয়তান নামাজ নষ্ট করার জন্য আর এক শয়তান হলো আপনার পবিত্রতার মধ্যে সন্দেহ ঢুকে দেওয়ার জন্য অশ্বাসা দেওয়ার চেষ্টা করে আল্লাহর নবী আলিসালাম শয়তানের অশ্বাসা থেকে বাঁচার জন্য আমাদেরকে শিখিয়ে দিলেন মনে মনে বলতে হবে মৃত্যুক শয়তান তুই যতক্ষণ পর্যন্ত শব্দ অথবা কোনো গন্ধ অথবা শব্দ গন্ধ ছাড়াও যদি নিজে কনফার্ম হতে পারে যে না কিছু বের হয়েছে এমন না হওয়া পর্যন্ত নামাজ ত্যাগ করা যাবে না বন্ধুগণ আমরা উজু ভঙ্গের অধ্যায়ে বেশ কিছু মাসাইল আমরা জানতে পারলাম জানতে পারলাম যে উজু ভঙ্গ যদি দুই রাস্তা দিয়ে পেশাব পায়খানার কিছু বের হয় সেটা উজু ভঙ্গের কারণ যদি গভীর ঘুম হয় উজু ভঙ্গের কারণ এবং এছাড়া বলেছিলাম যখন মানুষের মস্তিষ্ক লোপ হয়ে যায় ঘুমে হোক বেহুশ হয়ে হোক নেশা করে হোক সেটা অ্যাক্সিডেন্ট করে হোক তখন তার উজু নষ্ট হয়ে যায় এছাড়া আরও যেটা আমরা জেনেছি যে লজ্জাস্থান যদি স্পর্শ করে কেউ পর্দা ছাড়া মধ্যখানে কোনো আর ছাড়া তাহলে সেটাও উজুভঙ্গের একটা কারণ যেটা আমরা হারিসে জানতে পেরেছি আরো আমরা জানতে পেরেছি যে উটের গোস্ত খেলে উজু নষ্ট হয়ে যায় এবং এই বিষয়ের ব্যাপারগুলি আমরা আপনার কাছে বিস্তারিত বুঝিয়ে বলেছি আরো আমরা জেনেছি যে পায়খানা এবং পেশাবের রাস্তা ছাড়া অন্য কোন স্থান দিয়ে যদি মানুষের শরীর থেকে রক্ত প্রবাহিত হয় তাহলে উজু নষ্ট হয় না আরো আমরা জেনেছি যে মানুষের যদি শরীর থেকে যে জিনিসগুলো বের হয় পুরুষ লিঙ্গ দিয়ে বের হয় আপনার বীর্য বের হয় মজি বের হয় মজি মানে যেটা আমরা বলছি কামরস এছাড়া ওয়াদি ওয়াদি বলা হয় যে পেশাব শেষ হওয়ার পরে এক প্রকার সাদা সাদা জিনিস বের হয় আর একটা বের হয় কি বীর্য বের হয় আর একটা হলো মুদি বের হয় আর একটা হলো ওয়াদি এই চার প্রকারের জিনিস মানুষের সামনে রাস্তা দিয়ে বের হয়ে থাকে আর এগুলি বের হলে প্রত্যেকটাই উজু ভঙ্গের কারণ কোনটা শুধুমাত্র বীর্যপাত হলে সেটা হলো উজু গোসল ফরজ হওয়ার কারণ এই মশলাগুলি আমরা বুঝতে পেরেছি এবং আমরা আরো জেনেছি যে নামাজ অবস্থায় শৈতান আমাদের ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবে আমাদেরকে নামাজ থেকে নামাজের একাগ্রতা খুশু খুজুকে নষ্ট করে এদিক ওদিক বা উজু নষ্ট হলো না কি হলো নামাজ কয় হলো না হলো এই ধরনের সন্দেহ ফেলে দেওয়ার সে চেষ্টা করে এজন্য আমরা শৈতানের এই সমস্ত আশা থেকে বাঁচার জন্য মনে মনে বলবো যে তুমি মিথ্যুক এবং আমরা যতদিন পর্যন্ত কনফার্ম না হব শব্দ অথবা গন্ধ অথবা অন্য কোনো ভাবে ততক্ষণ নামাজ ছেড়ে আমরা যাব না আরো আমরা জানতে পেরেছি যে নাক দিয়ে কিছু রক্ত বের হলে বা বমি হলে বা ভিতর থেকে কিছু বের হলে এগুলি উজুভঙ্গের কারণ না কারণ উজুভঙ্গের কারণে যে হাদিসে এসছে সেগুলি সহি হাদিস নয় আর সহি বিশুদ্ধ হাদিস ছাড়া সেটাকে আমরা কারণ বলে দর্শাতেও পারি না আরো যেটা আমরা বুঝেছি এখানে আরো একটা কথা মনে রাখবো আমরা যে নামাজের মধ্যে অসা আসে পরবর্তীতে আসবে তবে এখানে একটু বলিনি সেটা হলো বাম কাঁধটা বাম কাঁধের উপরে হালকা করে থুথুর তিনবার ছিটা দিতে হবে এইভাবে ছিটা যদি দেওয়া যায় তবু এই অসা থেকে নামাজের নামাজের মধ্যে যে শৈতান অসা থেকে বাঁচা সম্ভব যেই শিক্ষা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দান করেছেন আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী পৃথিবী বাংলার যে দর্শে হাদিসের ধারাবাহিক আমাদের আলোচনা হয়ে যাচ্ছে এই আলোচনা আমরা ইতিমধ্যে শুনে নিঃসন্দেহে উপকৃত হয়েছি এবং এর দ্বারা আমাদের জীবনের জীবন গড়ার জন্য কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার এক সুন্দর আমরা এক ব্যবস্থাপনা আমাদের জন্য হয়ে গিয়েছে পৃষ্টি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে কোরআন হাদিসের আলোকে জীবন গড়ুন এই প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা যে যেখানে আছি সবাইকে এই দার্সে হাদিস শোনার ও জানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته